বললেন যে একে সম্মানজনকভাবে থাকার ব্যবস্থা করো হতে পারে আমরা তাকে আমাদের সন্তান বানিয়ে নিব অথবা আমাদের কোনো উপকারে আসবে ইউসুফ আলাই সালাতামের বয়স এভাবে আঠারো বছর পৌঁছে যায় এবং সেখানে তিনি সুন্দরভাবেই লালিত পালিত হচ্ছিলেন এর রহস্য আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সুবাহ চাচ্ছেন তাকে দিয়ে একটা বড় দেশের কাজ নেয়া রাষ্ট্র পরিচালনার কাজ আল্লাহ তালা তাকে দিয়ে নিবেন এজন্য প্রশিক্ষণের বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইউসুফ আলহ সালাতামকে এই জন্য মিশরের একজন বড় সরকারি কর্মকর্তার বাড়িতে পৌঁছে দিলেন এবং তার সংসারের এবং জমিদারিত্ব সবকিছুই ইউসুফ আলাইসালামের দায়িত্বে অর্পণ করলেন এভাবেই তিনি রাষ্ট্র পরিচালনার সকল কাজকর্ম শিখতে থাকলেন নবীদেরকে এবং মমিনদেরকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেন বিশেষ করে যাদের যে বড় কাজ আল্লাহ তারা নিতে চান তাদেরকে বড় ধরনের পরীক্ষা করেন ইউসুফ আলাই ইসলামের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় এবারে কোরআন করিম বলছে راودته التي هو في بيتها عن نفسه ইউসুফ আলাইসালাম যেই মহিলার ঘরে লালিত পালিত হচ্ছিলেন সেই মহিলা তাকে তার নিজের দিকে আকৃষ্ট করার জন্য ফুসলাল অগাল্লা কাতিল আবু আবা এবং দরজাসমূহ বন্ধ করে দিল অকাল তাহাইতালাক এবং সে বলল যে এসে পড়ো ইউসুফ আলহ সালাম বললেন যে আমি আল্লাহর কাছে পানা চাই আল্লাহর আশ্রয় চাচ্ছি নিশ্চয় নিশ্চয়ই আমার রব আমার সুন্দর ব্যবস্থা করেছেন আমাকে সুন্দর সম্মানজনক অবস্থায় রেখেছেন এক্ষেত্রে আমার এই অন্যায় করা ঠিক হবে না ইন্নাহুলিমুন জালিমরা কখনো সফল কাম হতে পারে না এখানে আল্লাহ রাব্বুল আলমিন সোজা বলতে পারতেন যে মিশরের যেই লোকটা তাকে ক্রয় করলো তার স্ত্রী তাকে দিয়েছিল সেভাবে না বলে এভাবে বলা হচ্ছে ইউসুফ যে মহিলার ঘরে লালিত পালিত হচ্ছিলেন সেই মহিলা এর দ্বারা বুঝাচ্ছেন যে পরীক্ষাটা একটু কঠিন কারণ যার সঙ্গে ওঠা বসা যার ঘরে থাকা সবসময় যার সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তার একটা আবেদনকে প্রত্যাখ্যান করা এটা কঠিন এই হিসেবে জোলাইখা সে নিজেও সুন্দরী ছিল আবার অগল্লা আবু সব দরজাগুলো বন্ধ ছিল তাফসিরে লেখে মূলত এটা একটা প্রাসাদ ছিল যার সাতটা স্তর ছিল এই সাতটা দরজাকে বাহিরের থেকে বন্ধ করানো হল দুনিয়ার সমস্ত প্রতিবন্ধকতা বাধা বিপত্তি কিছুই ছিল না সবগুলোই থেকে মুক্ত ছিল এরপরে সে নিজের সাথে অপকর্ম করার জন্য আহ্বান করলো হজরত ইউসুফ আলাইসালাম এক্ষেত্রে যেটা করলেন কলা মাদ আল্লাহি আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি ইন্নাহু রব্বি আহসান ইন্নাহু রব্বির দুইটা অর্থ হতে পারে যে রব বলতে এখানে সাধারণ তার মালিককে বোঝানো হতে পারে মিশরের যে মালিক তাকে কিনল অথবা রব্বি বলতে আল্লাহকেও বোঝানো হতে পারে ইন্নাহু আমার রব আমার মনিব অথবা আমার রব আল্লাহ তিনি আমাকে সুন্দর ব্যবস্থা করেছেন ভালো ব্যবস্থা করেছেন আমি যদি এক্ষেত্রে অন্যায় করি তাহলে এটা জুলুম হবে আর জালিমরা কখনো সফল হতে পারে না আল্লাহ রাব্বুল আলমিন আয়াতের মধ্যে আমাদেরকেও জানিয়ে দিলেন দুনিয়ার চতুর্দিকে অন্যায়ের আহ্বান থাকতে পারে কিন্তু সেই সবগুলোর থেকে যদি কোনো ব্যক্তি বাঁচার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলমিন তাকে বাঁচাতে পারেন এই সবকের জন্যই মূলত আলোচনাটা যেই মহিলার ঘরে ইউসুফ আলাই সালাম লালিত বালিত হচ্ছিলেন যার ঘরে তিনি বসবাস করছেন সেই মহিলা তাকে আহ্বান করল অন্যায় কাজের জন্য আকৃষ্ট করার চেষ্টা করলো ও যুবকেরা তোমাদেরকেও যদি কোনো মহিলা এরকম আকর্ষণ করে বুঝা গেল আরো একটা এখানে বিষয় যে মহিলাদের পক্ষ থেকে অন্যায়ের আহ্বানটা আগে আসে এটা মনে রাখতে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মহিলাকে একবার কি করলো ছেলেরা উলঙ্গ করে ফেলছিল পত্রিকা আপনারা দেখেছেন যে এই মেয়েকে ওখানে যাওয়ার জন্য বারণ করা হয়েছিল যে ওখানে ছেলেরা দুষ্টমি করে তুমি ওখানে যেও না তারপরও সে ওখানে গেল এরকম ভাবে আমাদের সমাজের প্রায় জায়গাতে যত অপকর্ম হচ্ছে নারী ধর্ষণ হচ্ছে এরকম ভাবে এসিড মারা হচ্ছে এই সবগুলোর পিছনে মেয়ে লোকদের প্রথম কারসাজি থাকে এই জন্যই তো ইসলাম বলেছে পর্দায় চলার জন্য আল্লাহ রাব্বুল আলমিন পর্দার হুকুম দিয়েছেন এজন্য যাতে করে ওদের দিকে দৃষ্টি না পড়ে নজর না পড়ে কোরআনের স্পষ্ট বিধান হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে এবং দুনিয়ার সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন তারা যেন নিজের উপরে বাপ করে নেয় হিজাব করে নেয় পর্দা করে নেয় পর্দার বিধানটা আল্লাহ তারা দিলেন ফরজ করে দিয়েছেন কি জন্য যাতে করে পুরুষদের নজর এদিকে না পড়ে তেঁতুল দেখলে মুখে পানি আসাটা স্বাভাবিক এই জন্য তেঁতুলকে পর্দা দিয়ে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমিন এই পর্দার হুকুম দিয়েছেন কোরআনে আরো বলা হয়েছে তোমরা জাহিলি যুগের নারীদের মতো প্রকাশ্যে তোমরা ঘোরাফেরা করো না এই জন্য পর্দার হুকুম পর্দার হুকুম নারীদেরকে তার মর্যাদা খাটো করার জন্য না নারীদেরকে চার দেয়ালে আবদ্ধ করার জন্য না আমাদের দেশের মেয়ে লোকেরা ইসলামের উপরে যে সমস্ত বড় আপত্তি করে তার মধ্যে এটা একটা ইসলাম নারীদেরকে পর্দার হুকুম দিয়েছে চার দেয়ালে আবদ্ধ করে দিয়েছে চার দেয়ালে ইসলাম আবদ্ধ করে নাই চার দেয়ালে আবদ্ধ করলে করেছে খ্রিস্টানরা হিন্দুরা অমুসলিমরা এখন পর্যন্ত কোন হিন্দু মহিলা যদি একবার বিয়ে বসে স্বামী মারা যায় মনে করুন আঠারো বছর পনেরো বছর বয়সে একটা মেয়ের বিয়ে হলো এরপরে তার স্বামী মারা গেল এই মেয়ে জীবনে আর বিয়ে বসতে পারবে এই মেয়ে খালি বিয়ে বসতে পারবে না এতটুকুই নয় এই মহিলা ওদের কোনো অনুষ্ঠানে গেলে পরে এটা অচ্ছুতি হয়ে যাবে কোন অনুষ্ঠানে যেতে পারবে না ভালো মাছ মাংস খেতে পারবে না তাকে সারা জীবন নিরামিষ খেতে হবে চার দেয়াল ইসলাম অবদ্ধ করলো ইসলাম বলেছে স্বামী মরলে আরো জায়গায় বিয়ে বসো ইজ্জাত শেষ এরপরে বিয়ে বসো এমনি ভাবে একটা হিন্দু মেয়ে বিয়ে দিতে এই জমানায় কত কঠিন আপনারা জানেন এই জন্য এই আধুনিক যুগেও আগের যুগে মেয়ে লোকদের কবর দেওয়া হতো জীবন্ত মেয়ে লোক হওয়াটাকে অপমানজনক মনে করা হতো বর্তমানেও তার ব্যতিক্রম নয় ইন্ডিয়াতে মাঝে মধ্যেই পত্রিকা দেখা যায় ডাক্তারদের শাস্তি হয় কি জন্য ওরা যখন দেখে পরীক্ষা নিরীক্ষা করে পেটের ভিতরে যে সন্তান এটা মেয়ে তখন ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে এটাকে ফেলে দেয় জাহিনী যুগে জীবিত কবর দেওয়া হতো একরকম আর বর্তমান যুগের এই জীবিত কবর হচ্ছে এইরকম এটাও জীবিত কবর দেওয়া কোরআনুল কারিম এটার প্রতিবাদ করেছে কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে ওয়াইদাল কামতের সেই কঠিন দিবসে মা বাপকে নয় জিজ্ঞেস করা হবে ওই মেয়েকে যাকে জীবিত কবর দেওয়া হয়েছিল বলো তোমাকে কি অপরাধে তোমাকে হত্যা করা হয়েছিল কোরআন এই নারীদের রক্ষার জন্য পেটের ভিতর থাকা অবস্থার থেকে নিরাপত্তা দিচ্ছে নারীদের জীবনের দুনিয়াতে আসার পরে প্রথম জীবন হচ্ছে মেয়ে তারপরের জীবন স্ত্রী তারপরের জীবন মা কোরআনুল করিম এই তিনটা স্তর সম্পর্কে এত সুন্দর বিধান দিয়েছেন পৃথিবীর কোন ধর্ম কোন মতবাদ কোন আইন এর সমতুল্য হতেই পারে না মেয়েদের জন্য আল্লাহ কি বললেন দুনিয়াতে যখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করে হিন্দু ধর্ম এটাকে অপমানজনক মনে করে খ্রিস্টান শয়তানদেরকে শয়তানের কার মনে করে বর্তমান আধুনিক যুগের মানুষেরা এটাকে একটা বোঝা মনে করে আর কোরআন বলছে মেয়ে লোকদের সম্পর্কে মেয়ে সন্তান পুরুষ সন্তান মেয়েদের মতো না তার মানে মেয়েরা বলতে পারতেন মেয়ে পুরুষের মতো না এটা একটা ঘটনাক্রমে বলেছেন মারিয়াম আলাই ইসলাম ইতিহাস আপনারা জানেন তার মা বাপ মান্নত করেছিলেন তাদের পেটে যে সন্তান আছে এটাকে বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম হিসেবে দান করবে কিন্তু হল মেয়ে আল্লাহর কাছে বলে রব আল্লাহ আমি তো এমনি অবাত উনফা একটা মেয়ে সন্তান প্রসব করেছি এখন এটাকে বাইতুল মোকাদ্দাসের খ্যাত মধ্যে কি করে দিতে পারি আল্লাহ তারা বললেন উংসা পুরুষ সন্তান নারী সন্তানের মতো না তার মানে বলতে পারতেন একটা মেয়ে পুরুষের মতোই তা না বলে বললেন কি উংসা পুরুষ সন্তান নারীদের সমতুল্য নয় বরং নারী অনেক ক্ষেত্রে পুরুষের ভালো হতে পারে আল্লাহ রসুল সাল আলী হাদিসে বলেছেন যে ব্যক্তির তিনটা মেয়ে হলো যে ব্যক্তির তিনটা মেয়ে সন্তান হল এই তিনটা মেয়ে সন্তানকে ঠিক মতো লালন পালন করলো আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলো না যে আল্লাহ মেয়ে সন্তান দিচ্ছেন কেন বারবার স্ত্রীকে পিটায় না যে কেন বারবার মেয়ে সন্তান জন্ম দিচ্ছ স্ত্রীকে বাপের বাড়ি পাঠায় নাই অনেক এই সভ্য সমাজের অসভ্য লোকেরা এগুলো করে আর কোরআনুল করিম মেয়েদের মর্যাদা কত সুন্দরভাবে তুলে ধরছে আল্লাহ রসুলাম বলছেন যে ব্যক্তির তিনটা মেয়ে হল এবং তিনটা মেয়েকে ঠিক মতো পড়াশোনা করালো লেখাপড়া করালো আদব শিক্ষা দিল আল্লাহর হুকুম জানালো এরপরে বিয়ে দিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি মেয়ে সন্তানকে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম জান্নাতে যাওয়ার সোপান হিসেবে আখ্যায়িত করছে একজন সাহেব বলেন ইয়ার রসুল্লাহ যে দুইটা মেয়ে হয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ দুইটা মেয়ের আর একজন সাহাবি তার হয়তো একটা মেয়ে ছিল সে বললো ইয়ার রাসুল্লাহ কারো যদি একটা মেয়ে থাকে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ যদি একটা মেয়েকেও সে এভাবে দিন শিক্ষা দেয় ঠিক মতো লালন পালন করে এবং তাকে দিনদার ছেলের কাছে বিয়ে দিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলমেন তাকেও জান্নাতের মেহমান বানাবেন মেয়ে সম্পর্কে এক স্তর আমি সংক্ষিপ্তকার বলছি দ্বিতীয় স্তরে মেয়ে যখন বড় হয়ে যায় তখন হয় স্ত্রী আল্লাহ রাব্বুল আলমিন স্ত্রীদের প্রতি আল্লাহ তারা হক দিয়েছেন তুমি যেরকম খাবে তাকে সেরকম খাওয়াবে হুন্না লেবাসুল্লাহ তুমি আংতুম লেবাসুল্লাহ হুন্না তোমার জীবনে মেয়ে হচ্ছে তোমার জীবনের পোশাক তুমি তার পোশাক সে তোমার পোশাক পোশাক যেমন অঙ্গাঙ্গি ভাবে জড়িত তোমার জীবনের সঙ্গে একটা মেয়ের জড়িত হলো তুমি তার প্রতি খেয়াল রাখবে হুন্না লিবাসুল্লাহ তুম ও আং তুম লিবাসুল্লাহ হুন্না তারা তোমার পোশাক তুমি তার পোশাক আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন একটা মেয়ে যখন তুমি বিয়ে করলে তুমি তাকে পিটাইবে না যেরকম ভাবে দাস দাসীকে পিটানো হয় আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম যুবকদেরকে উৎসাহিত করেছেন বিয়ে করার জন্য এর যুবকেরা তোমাদের মধ্যে যাদের সুযোগ আছে ক্ষমতা আছে বিয়ে করার মতো ফালিয়াতা জাব্বাদ সেই জন্য বিয়ে করে নেয় পার্কে ঘুরতে বলা হয় না ফালিয়াতা জব্বাজ সেই জন্য বিয়ে করে নেয় ফাইন্নাহু আহসানুল ফরাজ ওয়া আগাবদুল এ বিয়ের মাধ্যমে একদিকে তোমার লজ্জাস্থান হেফাজত করা হবে আর একদিকে চক্ষু হেফাজত হবে আর যে ব্যক্তির বিয়ে করার ক্ষমতা নেই ফালাইহিবি সে যেন রোজা রাখে লাগাতার রোজা রাখে এভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য বলা হচ্ছে বিয়ে করতে গেলে মেয়ে কেমন মেয়ে দেখতে হবে তাও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মেয়ে দেখে নাও একজন আনসারি মেয়ের লোক বিয়ে করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেখলেন তার গায়ে রঙের ছিকা এতে বোঝা গেল বিয়ের সময় কিছুটা রং টং লাগানো যায় এখান থেকেই বোধ হয় গায়ে হলুদের অনুষ্ঠানে জন্ম মূলত গায়ে হলুদের বর্তমান যে অবস্থা এটা কোনো শরিয়াত সম্মত নয় এটা একটা বেদাত এবং ইসলামের বিয়ে একটা এবাদতের মধ্যে হারাম ঢুকানো হয়েছে কতগুলো যুবতী মেয়েরা এসে কি করে হলুদ লাগায় গান গায় নাচে এরপরে এটা একটা বড় অনুষ্ঠান করে যেই মেয়েগুলো তোমার গায়ে হলুদ লাগলে এই মেয়েগুলো কারা এগুলো কোন বউ একটা এবাদতকে এমনি মানুষ গুণা করে চোরে চুরি করে ডাকাত ডাকাতি করে গুণা করে এটা এক গুণা আর আল্লাহর তার একটা বিধানকে শরীয়তের একটা এবাদতকে বিয়ে একটা এবাদত নবীদের সুন্নত নবীরা বিয়ে করেছিলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন আর নিকা হমিন সুন্নাতি বিয়ে হচ্ছে আমার একটা সুন্নাত সুন্নাত মানে এখানে সুন্নাত নফল সুন্নাত এগুলো না সুন্নাত মানে তরিকা বিয়ে আমার তরিকা আমার একটা সুন্না যে ব্যক্তি বিয়ে করল না বিয়ে করার ক্ষমতা সব সত্ত্বেও পাল্লাইসা মিন্দি সে আমার উন্মতের অন্তর্ভুক্তই না তিনজন সাহাবি আল্লাহ নবীর স্ত্রী আয়সার কাছে গেছিল নবীর এবাদত সম্পর্কে জানার জন্য এবাদত কেমনে করে নবী তারা মনে করেছিল নবী সারা রাত্রে বাদত করেন সারা জীবন রোজা রাখেন অনেক এই যুগেও সারা বছর রোজা রাখে একটা বুজুর্গি মনে করে আবার গল্পও করে আমাদের পিসা হুজুর সারা বছর রোজা রাখে আরে বেকার রোজা রাখতে গোপনে রাখে কি ভালো রোজা রাখে আল্লাহর রসুল সাল্লামের স্ত্রী আয়সার কাছে সাহাবিরা আসলো কারণ স্ত্রীদের কাছে গেলে আসল খবর পাওয়া যায় কে কত বড় বুজুর্গি মাঠে ময়দানে লেকচার দেওয়া খুব সহজ স্ত্রীদের কাছে আসল খবর থাকে ভালো না মন্দ সাহাবায় কেরাম গেলেন তিনজন সাহাবি আল্লাহ নবীর স্ত্রীর কাছে আয়সার কাছে নবীর চরিত্র সম্পর্কে বলো নবী কেমন এবাদত করেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের স্ত্রী বলেন তোমরা কি কোরআন করো না হ্যাঁ কোরআন তো বলি বললেন কোলো কহু আল কোরআন নবীর চরিত্র হচ্ছে হুবহু কোরআন করে বলুন সুহান আল্লাহ হুবহু কোরআন কোরআন হচ্ছে লিখিত দলিল আল্লাহর রসুল হচ্ছেন বাস্তব কোরআন তিনি রোজা রাখেন মাঝে মধ্যে রোজা রাখেন মাঝে মধ্যে নফল রোজা রাখেন না মাঝে মধ্যে রাতের বেলায় তাহার দুধের ইবাদত করেন কিছুক্ষণ ঘুমান আবার স্ত্রীদের কাছেও যান সাহাবি তিনজন মনে করেছিলেন যে নবী তো খালি রোজাই রাখে নবী তো সারা রাত্রে ইবাদত করতেই থাকে এখন আমাদের দেশে অনেক আজগুবি কাহিনী আছে বইতে অমুক বুজুর্গ চল্লিশ বছর পর্যন্ত এশার রজু দিয়ে ফজর করেছেন কিন্তু নবী তো পড়েন নাই আবু বকর অমর পড়েন নাই কোরআন বলছে মুজাম্মিল কুমিল্লাইলা ইল্লা কালিরা হে মুজাম্মিল তুমি রাতের বেলায় এবাদত করো কিছুক্ষণ ঘুমাও অর্ধেক রাত্র অথবা তার চেয়ে কমাও আল্লাহ তারা বললেন কিছুক্ষণ ঘুমাও কিছুক্ষণ এবাদত করো আল্লাহ রসো সেটাই করতেন আয়সা ওটাই বলেছেন রাজি আল্লাহ তারা নবীর রোজাও রাখেন কখনো রাখেন না স্ত্রীদের কাছেও আসেন ওই তিনজন সাহাবি মনে করলেন যে এটা তো আসলে বেশি একটা ধারণার চেয়ে কম হলো কার না হুম তারা তাদের ধারণার চেয়ে কম মনে করলো পরক্ষণই আবার নিজেদেরকে বুঝ দিল যে তিনি তো আল্লাহর রসুল তার মানে কি তিনি কম করলেও চলবে তার আগের পিছের গুণা সব মাফ করা কাজে তার তো বেশি এবাদত করার দরকার নাই আমরা তার চেয়ে বেশি করব এই জন্য তারা হরফ করল একজনে বলল আম্মা আনা ফা উসাল্লি ওয়ালা আনামু আমি সারা রাত্র নকল নামাজ পড়বো কখনো ঘুমাব না আর একজনে বললো আমলা পাসুমওয়ালা সারা বছর রোজা রাখবো কখনো রোজা ভাঙবো না আর একজনে বললো ফলে তা বিয়েও করবো না আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা জানিয়ে দিলেন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম এলেন বলেন তোমরা কি সেই লোকগুলো যেই লোকগুলো এই কথা বলেছ জেনে রাখো আল্লাহর গোটা মাখলুকের মধ্যে সবচেয়ে বড় এমাদতকারী আমি আল্লাহর সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় আবেদ আমি সবচেয়ে বেশি ভয় করি আমি আমি রোজাও রাখি আবার মাঝে মধ্যে রাখি না নফল রোজা আমি স্ত্রীদেরকে বিয়ে করি তাদের খোঁজখবর রাখি আল্লাহর এবাদত করি নফল রোজা নামাজ করি আবার রাতে ঘুমাই এটাই আমার সুন্না আর যে ব্যক্তি আমার এই সুন্না থেকে সরে গেল সে আমার উন্নতি না আর আমাদের দেশ দেখবেন এই বুজুর্গদের কাহিনী চল্লিশ বছর পঞ্চাশ বছর দশ হাজার বছর পঞ্চাশ বছর একশো বছর এবাদত করে কোন কোন বইতে লেখা আছে অমুক বুজুর্গ চারশো বছর পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহর এবাদত করেছেন গাছের লতা পাতা ডালপালা সব ওনার শরীরের ভিতর দিয়ে ঢুকে গেছে এটা বুজুর্গ আমি বলি এটা একটা আস্থা শয়তান আর নলে ফেরেস্তা কি জন্য এটা যদি মানুষ হতো তাহলে মানুষের পেশাব পায়খানা আছে এটা যদি মুসলমান হতো উজু গোসল করবে নামাজ পড়বে নামাজ পড়লে রুকু করবে সেজদা করবে দাঁড়াবে রুকু সেজদা দাঁড়াইলে পরে গাছের লতা পাতা ঢুকতে পারে তাহলে এটা কি আত্মা একটা শয়তান মানুষকে গোমরা করার জন্য বুজুর্গ সেজেছিল আর নইলে ফেরেস্তা হতে পারে ভালো হইলে ফেরেস্তা নইলে শয়তান আমার দেশে এই কাহিনীগুলো রাখা হয় এই জন্য মনে রাখতে হবে আল্লাহ রাসুল সাল্লাম বিয়ে করেছেন আমি সে কথা বলছিলাম মেয়ে দেখার আল্লাহ রাসুল দেখলেন যে ওই গায়ে রং দেখা যাচ্ছে বলে তুমি কি বিয়ে করেছো বলে হ্যাঁ বিয়ে করেছি বোঝা গেল বিয়ের মধ্যে বিশাল অনুষ্ঠান করার কোন দরকার নেই হ্যাঁ বিয়ে প্রচার করার কথা আছে অলিমা করার কথা আছে কিন্তু একেবারে বড় হুজুরকে দিয়ে করে যেমন কোন জরুরিও না আল্লাহ রসুলকে সাহাবি না জানায় বিয়ে করছেন আল্লাহ রসুল জিজ্ঞেস করেন তুমি কি বিয়ে করছো নাকি সাহা হ্যাঁ, বিয়ে করছি যাই হোক আল্লাহ রসুল বললেন যে দেখো আনসারি মেয়েদের চোখে সমস্যা থাকে ভালো করে চোখ দেখে নিয়ে বোঝা গেল দেখা যাবে আরো খাদিজে আছে মেয়েদেরকে বিয়ে করা হয় সাধারণত মানুষ চারটা বৈশিষ্ট্যের কোন একটা দেখে বা চারটেই দেখে লেমা লেহা কেউ বিয়ে করে সম্পদ দেখে মেয়েটা মালদার বাপ ধনী এজন্য মেয়ে বিয়ে করলো লেমা লেহা মাল দেখে বিয়ে করে অনেক জামা লেহা রূপ দেখে বিয়ে করে রূপ সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে অলে হাসা বেহা উচ্চ বংশের বংশ দেখে কেউ বিয়ে করে অলি দিন ইহা আর কেউ দিনদারি দেখে বিয়ে করে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন দিন তুমি দিনদারিকে দেখে বিয়ে করো দিনদারিকে অগ্রাধিকার দাও দিন আছে কিনা আগে ওটা দেখো এরপরে অন্যগুলো থাকলে অসুবিধা নাই দিনদারি এক নাম্বার এরপরে সুন্দরী আছে ধনী বড় লোকের মেয়ে তাও আছে বংশীয় মেয়ে তাও আছে অসুবিধা নেই আগে দিনদারি দেখো পারবে জাতির দিন আলোচনা করছিলাম যে মেয়ে সম্পর্কে একদিকে মেয়ে তারপরে হলো বিয়ে স্ত্রী হয়ে গেল স্ত্রীদের সম্পর্কে কোরআনের বিধান হাদিসও আছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে দুনিয়া কুল্লুহা মাতাউন দুনিয়া সবকিছু সম্পদ নির্ভরশীল কিন্তু দুনিয়ার যত সম্পত্তি তোমার বাড়ি গাড়ি জমিদারি কলকারখানা এই সবগুলোর মধ্যে সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে আলমার আদুসলিহা একজন সৎ ন্যাক্কা বিন্দার স্ত্রী পাওয়া যে সবচেয়ে উত্তম সম্পদ উত্তম স্ত্রীর বর্ণনা হাতিস আছে বলতে গেলে আপনি এই সাবজেক্টে অনেক চলে যেতে হবে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন যে উত্তম স্ত্রীর মানে কি যে দেখতে তোমাকে বাহিরের থেকে আসলা তোমাকে দেখলে সে আনন্দ দেয় এরকম আল্লাহর হেফাজত করে তোমাকে উৎসাহ যোগায় তাহার যুগ করতে উঠায় না উঠলে পানি মারে চেহারায় বলাসা দিছে যে উত্তম স্ত্রী হল সে যে কি করে রাতের বেলায় স্বামীকে যুদ্ধের জন্য নামাজ পড়ার জন্য উঠায় না উঠলে চেহারায় পানি মারে আর উত্তম স্বামীও হচ্ছে সে যে স্ত্রীকে হেফাজত করার জন্য উঠায় এবং সে না উঠলে চেহারায় পানি ফিকে মারে যাই হোক এরপরে তৃতীয় স্তর মেয়ে লোকের জীবনে মা সন্তান হয়ে গেল মা হয়ে গেল আল্লাহ আকবর বুড়ি হয়ে গেলে স্বামী স্ত্রী সেখানে আরো কথা আছে প্রথম দিকে স্বামী স্ত্রী সম্পর্ক একরকম এরপরে বুড়ো হয়ে গেলে আর সেই সম্পর্ক থাকে না তখন আর মাওয়াদ্দা কোরআনে আছে মাওয়াদ্দা তাউমা রাহমা তখন দয়া এবং করুণা এবং মাওয়াদ্দা মোহাব্বতের আরেক রূপ নেয় যৌবনে যখন বিয়ে করে তখন স্বামী স্ত্রীর মহাব্বত এক ধরনের বড় হলে স্বামী স্ত্রীর মহাব্বত আর একটা মহাব্বতের রূপ নেয় তখন মায়া মমতা রূপ নেয় এখন আরেকজনকে সাহায্য করে কাজের মধ্যে বুড়ো হয়ে গেছে খ্যাতমত করতে থাকে এইভাবে স্বামী স্ত্রীর কথা বয়ন করা আছে এরপরে মা মায়ের কথা আল্লাহ তারা কত রকমকে আমি আগে আলোচনা করেছি কোরআনুল করিমে হাদিস শরীফে আল্লাহ তারা স্পষ্টভাবে বয়ান করে আল্লাহ রসুল বয়ান করেছেন মায়ের হুকুম সম্পর্কে যেটা আমরা আগে আলোচনা করছি তাহলে মেয়ে লোকের জীবনে তিনটা স্তর হয়তো মেয়ে নতুবা স্ত্রী নতুবা মা নতুবা কবরে চলে যাবে এই তিনটা স্তরে প্রত্যেকটা স্তর সম্পর্কে আল্লাহ তালা কোরআনে এবং আল্লাহ রসুল হাদিসে তাদের মর্যাদা উল্লেখ করেছেন অধিকার উল্লেখ করেছেন এই জন্য মনে রাখতে হবে ইসলামের বিরুদ্ধে যারা অপবাদ দেয় নারীদেরকে পর্দায় আবদ্ধ করে দিয়ে তাদের অধিকার হরণ করেছে বানর গিয়েছিল শহরে বানর শহরে গিয়ে দেখে বানরেরা রাস্তায় গাড়িতে চলে প্লেনে উড়ে এখন বান্দরেরা মিটিং এ বসলো যে আসলে সমস্যাটা কোন জায়গায় মানুষ এত উন্নতি করলো আর তোমরা বানর গাছে ঝুলতেছ পার্থক্য কোন জায়গায় আধুনিক শিক্ষিত এক বানর উঠে বলল পার্থক্য হল মানুষের ল্যাজ নাই তোমাদের ল্যাজ আছে এই ল্যাজটা কেটে ফেলে দাও তাহলে মানুষ হয়ে যাইবা তোমরা উন্নতি করতে পারবা আধুনিক বান্দরই একটা আবার তৈরি হলো সেও চিন্তা করলো ঠিক আছে আমিও লেস কেটে ফেলবো দুই বান্দর আর বান্দরই লেস কেটে বিয়ে করলো একজন আরেকজনকে মুরব্বী বানররা নিষেধ করলো যে খবরদার এই কাজ করো না লেজ কাটলেও তুমি বান্দর লেজ থাকলেও বান্দর লেজ না থাকলে কিন্তু মশা মাছি কামড়াবে তখন ফিরিতে পারবো না কে শুনে কার কথা লেজ কাটলো আধুনিক বান্দরই হলো এরপরে মশায় কামড়ায় মাছিতে কামড়ায় আস্তে আস্তে ধুপে ধুকে মরল ঠিক এরকম ভাবে আমাদের দেশের মেয়ে লোকেরা চিন্তা করলো যে পুরুষের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য কোন জায়গায় এখন দেখেন না গবেষণা চালাচ্ছে কেমনে পার্থক্য আছে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিয়েছেন কোন মানুষের পক্ষে এটা সমান করা সম্ভব নয় সন্তান ধারণ করবে মেয়েরও পুরুষ জীবিকার জন্য বাইরে কাজ করবে এটা পাল্টান যাবে যেন একটা সন্তান স্বামী নেবে সমান অধিকার দুই বড় অধিকার সমান না আল্লাহ তারা অধিকার দেখে বেশি দিয়েছেন পুরুষ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করবে আর মেয়ে লোক ঘরে বসে বসে খাবে এটা বড় অধিকার না অধিকার সবচেয়ে বেশি দিয়েছেন অধিকার দিয়েছেন তিন গুণ মায়ের খাদম তিনবার বলেছেন অধিকার সমান চাও কি জন্য বেশি চাও কোরআন বেশি দিয়েছে হ্যাঁ কর্মক্ষেত্র আলাদা স্বামীর কর্মক্ষেত্র একটা স্ত্রীর কর্মক্ষেত্র আর একটা এই কর্মক্ষেত্র আর অধিকার এক জিনিস নয় মেয়ে লোকেরা এবারে বিনা কি করবে পর্দাটা বড় বাধা এই জন্য রাস্তায় বের হলো এর সাথে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 এরপরে দেশকে বাঁধো অথবা গাছের সঙ্গে বাঁধো অথবা হাটগুলো গাড়ো চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও আইনটা কার এই আইন যদি একটা বাস্তবায়ন করা হতো সারা ঢাকায় এরপরে ঢাকায় আর জেনারেল বিচারে নাম লইতে কেউ নাম লইলেও তখন তারা দশ বালতি পানি খেত যে এটা এই শাস্তি হতে পারে এজন্য ইসলামের আইনগুলো বুঝতে হবে আমাদের দেশে মনে করলো কি পর্দাটাই বড় বাধা যে কারণে আপনি গিয়ে দেখেন সৌদি আরবের একটা মেয়ে বিয়ে করতে গেলে উল্টো তাদের টাকা দিতে হয় অনেক যুবক এত বড় ধনী দেশ এরপরও বহু যুবক আছে টাকার অভাবে বিয়ে করতে পারে না আর আমার দেশে উল্টা টাকা দিয়ে বিয়ে করতে হয় কারণটা কি ওই যে একদিন একটা উদাহরণ দিয়েছিল একবার নতুন কলা গাছ লাগাইছে নতুন বাড়ি করছে নতুন মাটির বড় বড় সাগর কলা হয়েছে তো এখন কলা বাজারে নিয়ে গেছে মনে করেন লঙ্কার বা বাসিষ্ঠা নেই মানুষেরা খেতে যাতে কষ্ট না হয় উপর থেকে ছোলাটা ফেলে দিয়েছে এরপরে বিক্রি করার জন্য বসলো আশপাশের ছোট কলা সব বিক্রি হয়ে গেছে ওর বড় কলা নতুন বাড়ির বড় কলা কেউ কিনে না যখন সব গাড়িগুলো এক এক করে চলে যাচ্ছে ডাক দিল তোমরা আমার কেলা কিনে কলা কেন কিনছো না লোকেরা বললো তোমার কলায় তো পর্দা নাই এই জন্য কিনছি না ছোটগুলাতে কিনছি আমরা তো পর্দা আছে আর সর্বনাশ এই পর্দাটা তো ফেলে দিয়েছিলাম তোমাদের সুবিধার জন্য এটা একটা ঝামেলা মনে করেছিলাম বাধা মনে করেছিলাম সেজন্য ফেলে দিলাম আচ্ছা ঠিক আছে এখন তোমরা পয়সা লাগবে না বিনা পয়সায় খাও যুবকেরা বললো যে না বিনা পয়সা যে খাবো ওই কলায় ধুলাবালু পড়েছে মশা মাছি পড়েছে রোগ জীবাণু ছড়িয়েছে এটা খেলে পেট খারাপ হবে কাজে বিনা পয়সা দিলেও খাবো না খেতে পারি শর্ত আছে কলাও দিবা আর পেট খারাপ হলে পয়সা হচ্ছে ঔষধ কিনতে পারে ঔষধের টাকা দিবা ঠিক এরকম এই মেয়েদের পর্দা ফেলে দেওয়া হয়েছিল বাধা মনে করে এরপরে যখন রাস্তাঘাটে তারা ফ্রি হয়ে গেল এখন ছেলেরা বিয়ে করে না বিনা পয়সা বিয়ে করো বিনা পয়সাও করবো না আগে বাড়ি গাড়ির ব্যবস্থা করো ঢাকায় ফেরার কিনে দাও বিদেশ যাওয়ার টিকিট দাও অমুক জিনিস কিনে দাও তাহলে বিয়ে করতে পারি কারণ তুমি কয়জনের সাথে সম্পর্ক আল্লাহ জানে যদি উল্টো পাল্টা করো তাহলে উড়াল দিয়ে বিদেশ চলে যেতে পারে আমার ভাইয়েরা আমি সেজন্য বলেছিলাম আজকের এই আয়াতের থেকে যেই মহিলার ঘরে হাজরতে ইউসুফ আলাই সালাম বসবাস করতেন লালিত পালিত হচ্ছিলেন সেই মহিলা তাকে ডাকলো অগাল্লা কাতিল আবু আবা এবং সব দরজাগুলো বন্ধ ছিল অকাল তাহাই তালান এবং বললেন আমি আসো যুবকদেরকে আল্লাহ তারা শিখাচ্ছেন এরকম যদি গুনাহের আহ্বান থাকে সুন্দরী নারী তোমাকে আহ্বান করে আর সেক্ষেত্রে তুমি করবে কি আমি আল্লাহর পানা চাই আল্লাহর আশ্রয় যাচ্ছি মাদ আল্লাহর কাছে পানা চাচ্ছি আল্লাহর আশ্রয় যেতে হবে যেই কোনো কঠিন মুহূর্তে যেই কোনো বিপদের সময় পানা যাবো কার কাছে নাকি খাজা বাবার কাছে না মাজারের কাছে আল্লাহর পানা চাই আল্লাহর আশ্রয় চাই হাদিস বলা আছে তবে সাত প্রকারের মানুষকে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের কঠিন দিবসে যখন আল্লাহর আরসের ছায়াবিহীন আর কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহর আরসের তলে সাত ধরনের মানুষদেরকে আল্লাহ তারা আরসের তলে ছায়া দিবেন সুহান আল্লাহ সেই সাত প্রকারের মানুষের মধ্যে এক প্রকার মানুষ হচ্ছে সাব বোন ওই যুবক যেই যুবককে দাঁতহু এমরাতুন দাঁতু হাসাবিন ও নাসাবিন সুন্দরী বংশীয় উচ্চ বংশের সুন্দরী রমণী তাকে আহ্বান করছে অপকর্ম করার জন্য কোনো বাধাও নেই তারপরে সে বলে ইন্নি আতাফুল্লা আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে যে এই সুন্দরী নারীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আল্লাহর কাছে সে আশ্রয় চায় আল্লাহ রাব্বুল আলমিন এই যুবককেও কেমতের মাঠে আরো সে ছায়া দিবেন আর আমাদের দেশে আমরা দেখি দিন দিনদার তারাও পাগল হয়ে যায় কোনো মেয়ের জন্য রাস্তার পাগল হয়ে যায় নামাজিও কেমনে তার বিয়ে করে হুজুর কাছে দৌড়ে তাবিজের জন্য আল্লাহকে ভয় করো বিয়ের আগ পর্যন্ত এই মেয়ের সাথে সম্পর্ক কোনো যায় নাই বিয়ের উদ্দেশ্যে যতটুকু প্রয়োজন অতটুকু দেখা যায় এরপরে দেখা শেষ এখন তুমি বারবার দেখবার বলবো আমি বিয়ের জন্য দেখতেছি এটা জায়েজ নেই বিয়ের জন্য যতটুকু প্রয়োজন একবার দেখলেই যথেষ্ট হয়ে গেল এটা দেখা যায় আমি আগেও বলেছি কিন্তু তার মানে এই না যে এখন তার সাথে ঘোরাফেরা করবে তার সাথে পার্কে ঘুরবে আড্ডা দিবে তারপরে আরো কত কিছু এগুলো জেনার কাজ জেনা খালি মুখ বাস্তব জেনা জেনা ছিল না চোখের জেনা আছে হাতের জেনা আছে পায়ের জেনা আছে মুখের জেনা আছে হাদিসে বলা আছে প্রত্যেকটা জেনা আছে চোখের জেনা দেখা হাতের জেনা ধরা পায়ের জেনা চলা মুখের জেনা কথা বলা এরপরে সর্বশেষ জেনা যেটা ওটা হলো অঙ্গের মাধ্যমে বাস্তবায়ন হয় এই জন্য মনে রাখতে হবে যারা এই সমস্ত কাজে লিপ্ত আছেন তারা জেনায় লিপ্ত আছেন এই জন্য তবা করতে হবে এই সুরা আমি তাফসির করার পিছনে অনেক রহস্য আছে কারণ একটা মোকাম্মাল দিন আমাদের আজকে আলোচনা এটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের বিশেষ করে দিনী ভাইয়েরা যারা যুবক মসজিদে আসেন নামাজ পড়েন ওরা রাখেন আল্লাহকে ভয় করবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তারা আপনার জীবনে সুন্দর শান্তি দিয়ে দিবেন সেজন্য বলছেন মা আল্লাহি আল্লাহর আশ্রয় চাইতে হইবে আল্লাহর কাছে মানা চাইতে হইবে ইন্নাহু আহসান আমার আমার আল্লাহ আমাকে আমার রব আমাকে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন ইন্নাহু জালিমরা কখনো সফল হতে পারে না জোলায়কা যখন আহ্বান করলো সুন্দরী রমণী আবার কোনো বাধা নেই ইউসুফ একজন পুরুষ মনে করতে পারে কেউ যে ইউসুফের ভিতরে বোধহয় পুরুষত্ব ছিল না কোরআন এজন্য বলছে সামনে রায় ولقد همت به وهم بها লাউলা আর রাআ বুরহান রাব্বিহি আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি জুলাইখা ইউসুফের দিকে আকৃষ্ট হলো ওয়াহাম্মা বিহা এবং ইউসুফও জুলাইখার দিকে আকৃষ্ট হতো লাওলা আর রাআ বুরহান রাব্বিহি যদি তার রবের পক্ষ থেকে প্রহান সুস্পষ্ট দলিল প্রমাণ না দেখত তাহলে ইউসুফ আকৃষ্ট হতেন বোঝা গেল ইউসুফ আলাহ সালাম যে আল্লাহর আশ্রয় নিলেন এটা এই জন্য না যে তার গুনাহের কোনো স্পৃহাই ছিল না আর বেটা চোরের যদি চুরি করার ক্ষমতাই না থাকে সে বলে আমি চুরি করি না একটা লোক ম্যাথর সে কয়ে যে আমি ঘুষ খাই না আর বেটা তোরে ঘুষ দেয় কেটা ঘুষ যার খাওয়ার সুযোগ আছে সে যদি না খায় এটা তার জন্য কি বুজুর্গি এটা তার জন্য ন্যাকামল গুনাহের সুযোগ থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি গুণা না করে আল্লাহকে ভয় করে বিরত থাকে এটা তার জন্য একটা ন্যায় কামল ওই যে তিনজন লোক গুহায় ছিল বৃষ্টি হচ্ছে গুহায় আশ্রয় নিয়ে হঠাৎ করে একটা পাথর পরে গুহার মুখ বন্ধ হয়ে গেছে এখন বের হওয়ার কোনো সুযোগ নেই তখন তারা একমাত্র আল্লাহকে ভরসা মনে করলো আর বলল আমরা জীবনে যে যা ন্যায় কামল করেছ সবচেয়ে বড় ন্যায় কামলটা নিয়ে আল্লাহ কাছে আবেদন করো একজন ছিল সে আবেদন করলো তিনজনে তিনটা দোয়া করেছে কিছু অংশ গেল তৃতীয় ব্যক্তি দোয়া করেছিল আল্লাহ আমার একটা চাস্ত বোন ছিল আমি তার উপর আকৃষ্ট ছিলাম দীর্ঘদিন পর্যন্ত তার সাথে আমি ভালোবাসা করার জন্য ঘোরাঘুরি করেছি কোনো সুযোগ পাই নাই একবার তার অভাবে পড়ে গেল টাকার প্রয়োজন তখন আমার কাছে আসলো আমি তাকে প্রস্তাব দিলাম যে যদি সে অপকর্ম করতে রাজি হয় তাহলে তাকে টাকা দেওয়া হবে এবং এইভাবে সে রাজি হল শেষ পর্যন্ত যখন তার সাথে এই অপকর্ম করার জন্য তৈরি হল তখন সে বলল ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো আল্লাহ ওই মুহূর্তে কোন রকম বাধা ছিল না যখন সে শুধু বলল আল্লাহকে ভয় করো আমি আল্লাহ তোমাকে শুধু ভয় করে তখন সেখান থেকে সরে গেছিলাম আল্লাহ এটা তোমার জন্য করেছিলাম যদি কবুল করে থাকো আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দাও সঙ্গে সঙ্গে পাথরটা গুহার মুক্তি সরে গেছিল এই জন্য গুণা যদি করার সুযোগ থাকে এরপরে গুনাহের থেকে বিরত থাকে আল্লাহ তারা এটার জন্য বিরাট পুরস্কার দেন আজকের আলোচনায় সেটা আছে যাদের ঘুষ খাওয়ার সুযোগ আছে জেনারেল বিচারের সুযোগ আছে সেই সময় আল্লাহকে ভয় করে এর থেকে বিরত থাকা এটা বড় বুজুর্গি সেই জন্য আল্লাহ তারা স্পষ্ট করে দিলেন ইউসুফের প্রতি আকৃষ্ট হল এবং ইউসুফও জোলায়কার প্রতি আকৃষ্ট হল আর যদি আল্লাহর পক্ষ থেকে বোরহান সুস্পষ্ট বিধান না দেখত বোরহান আল্লাহর পক্ষ থেকে তখন একটা বিধান একটা দলিল একটা কিছু দেখানো হয়েছিল নিদর্শন দেখানো হয়েছিল সেটা কি তাফসিরে উল্লেখ করা আছে কোন কোন জায়গায় আছে কোরআন শরীর কিছু আয়াত লেখা ছিল কোন তাফসিরে আসছে সেটা ছিল হাজরতে ইয়াকুব আলাইহ সালাতামকে দেখলেন তিনি আঙ্গুল কামড়াচ্ছেন কোন তাফসিরে আছে যে উনি গায়েবের থেকে আওয়াজ পাইলেন ওলা তাকরাবু ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া যাই হোক এরকম ভাবে এই অপকর্মের জন্য আহ্বান করলো ইউসুফ আলাইহিস সালাতু আকৃষ্ট হতেন বুঝা গেল গুনাহের খেয়াল আসলে এটা কোনো অন্যায় না হাদিসে বলা আছে গুনা খেয়াল আছে পাঁচ রকমের একটা লোক গুনার খেয়াল আসলো চলে গেল এটা কোনো হবে না খেয়াল আসলো কিছুক্ষণ চিন্তা ভাবনাও করলো করার জন্য তাতেও গুণা হবে না খেয়াল আসলো গুণা করা না করার সিদ্ধান্তের দিকে চলে গেল গুণা করার সিদ্ধান্ত করলো কিন্তু ওটা প্রবল না তাতেও গুণা হবে না কিন্তু আর এক হলো গুণা করার প্রবল ইচ্ছা করলো এখন শুধুমাত্র বাধার কারণে গুণা করতে পারে নাই এটা গুণা লেখা হবে কাজেই মনের মধ্যে খেয়াল আসা গুনাহের উদ্রেক হওয়া এটা অন্যায় না অন্যায় হচ্ছে এটাকে নিয়ে গবেষণা করা এটাকে স্থান দেওয়া এবং গুনাহের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া বাধার অপেক্ষায় থাকা বাধা দূর হওয়ার অপেক্ষায় থাকা এগুলো গুণা এই জন্য গুণাকে নিয়ে বেশি চিন্তা করারও সুযোগ নাই আল্লাহ তারা বলছেন বিহি বিহা আল্লাহ তারা বলছেন আমি এভাবেই তার থেকে অন্যায় এবং অপবাদ বেহায় আপনার কাজকে তার থেকে সরিয়ে দিলাম ইন্নাহু মিন ইবাদিনাল নিশ্চয়ই ইউসুফ একজন আমার খালেস বান্দা আমার একনিষ্ঠ আমার প্রিয় বান্দা খালেস বান্দা মোখলেস বলা হয় যারা আল্লাহর ইবাদত করে সর্বাবস্থায় এমন ভাবে মনে মনে ধারণা থাকে যে আমাকে আল্লাহ তারা দেখতে পাচ্ছেন বোকারি হাদিসে বলা আছে তুমি আল্লাহর ইবাদত করে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ ফাইন্না কাইল্লাম তারাহু কেননা তুমি যদিও আল্লাহকে দেখতে পাচ্ছ না হু আল্লাহ তারা তোমাকে দেখতে পাচ্ছেন এই ধারণা সবসময় রাখবে তাহলে দেখবে যে ইনশাল্লাহ টেবিলের নিচ দিয়ে নিতেও খেয়াল করবে যে আল্লাহ দেখতে পাচ্ছেন দরজা বন্ধ সেখানেও নিতে ভয় করবে যে আল্লাহ দেখতে পাচ্ছেন এইভাবে আল্লাহর ভয় কলিজার মধ্যে ঢুকানো তারপর আল্লাহকে ভয় করা আল্লাহ তারা বলছেন ইউসুফ আলাই সালাতাম আল্লাহকে ভয় করলেন এরপরে তিনি কি করবেন তার সামনে দরজা বন্ধ একটা তো সাতটা দরজা বন্ধ দেওয়াল চতুর্দিকে কি করবেন বসে বসে তাসবি করছেন কি হচ্ছে ইনশাল্লাহ আগামী দিন আলোচনা হবে আমাদের এটাও একটা বড় সবক যখন আমাদের একটা কথা আছে যখন দুই দিকে বিপদ থাকে তখন ছোটটা করা যায় দুইটা বড় গুণা একটা ছোট গুণা একটা বড় গুণা বড়টা থেকে বাঁচার জন্য ছোটটা করা যাবে ইসবর আসসালামকে এটা করেছিলেন না অন্য কোনো কাজ করেছিলেন আমরা আগামী জুমায় ইনশাআল্লাহ সেই সবক নিব আল্লাহ সুহান আমাদের সকলকে বিষয়গুলিকে বুঝার এবং আমার তারা তহফিক দান করুন